আয়সা রদিল্লাহ তাল্লাহ্না হতে বর্ণিত তিনি বলেন বারিরা রদিল্লাহ তাল্লাহ্না একবার তার নিকট এসে তার চুক্তিপত্রের ব্যাপারে সাহায্য প্রার্থনা করল তখন পর্যন্ত সে চুক্তির অর্থ কিছুই আদায় করেনি আয়সা রদিল্লাহ তাল্লাহ্না তাকে বললেন তুমি তোমার মালিকের নিকট ফিরে যাও তারা যদি এটা পছন্দ করে যে আমি তোমার পক্ষ থেকে তোমার চুক্তিপত্রের প্রাপ্য পরিশোধ করে দিব আর তোমার ওয়ালা আমার জন্য থাকবে তাহলে আমি তাই করব বারিরা রাদিল্লাহ তাল্লাহা তার মালিককে সে কথা জানালে তারা অস্বীকার করে বলল তিনি যদি তোমাকে দিয়ে সাহব পেতে চান তবে করুন তোমার ওয়ালা অবশ্য আমাদেরই থাকবে আইসা রদিল্লাহ তাল্না রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে সে কথা জানালে তিনি তাকে বললেন তুমি তাকে কিনে নাও তারপর আজাদ করে দাও ওয়ালা তারই যে আজাদ করে